পেশ করছেন যখন তোমরা শত্রুর সাথে যুদ্ধের ময়দানে মোকাবিলা করবে তখন প্রথমেই তোমরা তাদের গরদানের উপর মারবে যখন তাদের শক্তি সম্পূর্ণভাবে চূর্ণ হয়ে যাবে পরাজিত হবে তারা তখন তাদেরকে তোমরা শক্ত করে বাঁধবে অথপর তোমরা হয়তো তাদের প্রতি দয়া করে ছেড়ে দেবে অথবা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করবে এটা ওই সময় করবে যখন তারা তাদের সকল অস্ত্র শস্ত্রগুলো রেখে দেয় সমর্পণ করে তখন আর এটাই হল আল্লাহর যুদ্ধ সংক্রান্ত বিধান আল্লাহ চাইলে তাদেরকে নিজের পক্ষ থেকেই শাস্তি দিতে পারতেন বরং আল্লাহ চান যেন তোমাদের একের দ্বারা অন্যকে পরীক্ষা করতে পারেন আর যারা আল্লাহর প্রতি নিহত হয় আল্লাহ তাদের আমলকে বরবাদ হতে দেন না এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ যুদ্ধ বিধানগুলো প্রদান করা হয়েছে যা গতকাল আমি আলোচনা করেছিলাম এই আয়াতের শেষ অংশে আমরা আলোচনায় ছিলাম সে বিষয়টা ছিল তোমরা যুদ্ধের ময়দানে যাদের সাথে মোকাবিলা করবে যাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে তোমাদের যুদ্ধের তো প্রয়োজন ছিল না আল্লাহ যদি চাইতেন যারা তার নাফরমানি করে তার অবাধ্য হবে তার হুকুম মেনে চলবে না নিজের পক্ষ থেকে তিনি তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিতে পারেন কিন্তু আল্লাহ তা না করে যুদ্ধের বিধান কেন দিলেন কারণটা আল্লাহ বলছেন লিয়াব লুয়া লাম হলো এটা কারণের জন্য কারণ যেন তোমাদের উভয়কে পরীক্ষা করতে পারেন লিয়াবলুয়া যারা কাফের যাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করছো তাদেরকেও পরীক্ষা করতে পারেন পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়ে যায় এরা কাফের এরা হত্যার যুদ্ধ এটা প্রমাণিত হয়ে যায় আর এটা প্রমাণিত তোমাদেরটাও প্রমাণিত হয়ে যায় যে তোমরা ইমানদার তোমরা উভয় বিপরীতমুখী যে দুইটা দল এই যুদ্ধের মাধ্যমে এটা যেন প্রমাণিত হয়ে যায় এই জন্য আল্লাহ এই যুদ্ধের ব্যবস্থা করেছেন যদি আল্লাহ নিজের পক্ষ থেকে গজব দিয়ে দিতেন তাহলে তোমরা এবং তারা সকলে একই সাথে গজবে পতিত হয়ে ধ্বংস হয়ে যেতে তখন দুনিয়ায় এর উপমা থাকত না কে হকের উপর ছিল আর কে না হক ছিল কে আল্লাহর পথে ছিল কে শয়তানের পথে ছিল এর উপমা থাকত না দুনিয়ায় আল্লাহ সুবাহ এই নিদর্শন রাখার জন্যেই এই বিষয়গুলোকে প্রমাণ হিসেবে তুলে ধরার জন্যেই নিজের পক্ষ থেকে আল্লাহর অবাধ্য বান্দাদেরকে তিনি শাস্তি না দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমাদেরকে নির্দেশ প্রদান করেছেন আমি এর আগে আলোচনা করে এসেছি সুরায় তবতে আল্লাহ সুবাহ ঘোষণা করছেন চোদ্দ নম্বর আয়াতে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো আল্লাহ তোমাদের হাত দিয়ে তাদেরকে শাস্তি দেবেন এবং তাদের মোকাবেলায় তোমাদেরকে সাহায্য করবেন এবং এর দ্বারা মুমিনদের অন্তরের শেফা দান করবেন সেখানে আল্লাহ বলছেন যে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো তোমাদের হাত দিয়ে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন এবং তাদের মোকাবেলায় তোমাদেরকে সাহায্য করবেন আল্লাহ সুবাহান এখানে একটা বিষয় স্পষ্ট করেছেন যখন দুনিয়ায় আল্লাহ নাফর মানি থাকবে আল্লাহর হুকুম অমান্য করার মতো লোক থাকবে আর সেই সময় যদি ইমানদার থাকে আর তারা যদি এদের বিরুদ্ধে যুদ্ধ না করে তাহলে তাদের ইমানের দাবি কখনো সত্য বলে প্রমাণিত হবে না সুরায় আনকাবুতে আল্লাহ সুবাহ দুই নম্বর আয়াতেই বলেছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন আমান্না বিল্লাহি ওয়া লা ইউফতানুন লোকেরা কি মনে করে নিয়েছে যে আমরা আল্লাহর প্রতি ইমান আনলাম এতটুকু বললেই তাদেরকে পরীক্ষা ছাড়া ছেড়ে দেওয়া হবে আল্লাহ বলছেন অথচ তাদের পূর্বে যারা তাদেরই মতো ইমানের দাবি করেছিল আমি তাদের সকলকে পরীক্ষা করেছি পরীক্ষার মাধ্যমে আল্লাহকে অবশ্যই জেনে নিতে হবে কার ইমানের দাবিটা সত্য আর কার ইমানের দাবিটা মিথ্যা কে ইমানের সত্য দাবিদার আর কে ইমানের মিথ্যা দাবিদার এটা পরীক্ষার মাধ্যমেই আল্লাহ জেনে নেবেন আর সেই পরীক্ষাটাই হল আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ করা যেখানে দিতে হয় নিজের মাল দিতে হয় জীবন এর মাধ্যমে একজন লোক তার ইমানের দাবিটাকে সত্যে প্রমাণিত করে আল্লাহ এই যুদ্ধের মাধ্যমে মুমিনদেরকে আলাদা করে বাছাই করে নেন আর কাফেরদেরকেও কাফের হিসাবে আলাদা করে বাছাই করে নেন আল্লাহ সুবাহ ঘোষণা করছেন তিলকাল আয়ামুনুদাউলুহা বাইনান নাস وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء জয় এবং পরাজয় এই বিষয়টি আল্লাহ তোমাদের মধ্যে আবর্তন করেন একবার তাদেরকে বিজয় দেন একবার তোমাদেরকে দেন এটা এই জন্য আল্লাহ যেন বাছাই করে নিতে পারেন তোমাদের মধ্যে কারা ইমানদার আর তোমাদের মধ্য থেকে তিনি কিছু শহীদ হিসাবে গ্রহণ করতে চান আল্লাহ সুবাহান এই যুদ্ধের ব্যবস্থাটা করেছেন ইমামদারদের জন্য নিয়ামত হিসাবে জিহাদ কেতালকে আল্লাহ মুমিনদের জন্য ফরস করে দিয়েছেন এটা নিয়ামত হিসাবে আর আল্লাহর এই নিয়ামতকে যারা অপছন্দ করে আর আবার ইমানের দাবি করে তাদের ওই দাবিটা সত্য দাবি নয় আল্লাহ সুবাহ বলছেন যারা আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে নিহত হয় তাদের কোনো আমল আল্লাহ নষ্ট হতে দেন না অপচয় করেন না তার কোনো আমলকে আল্লাহ বরবাদ করেন না বাতিল করে দেন না অর্থাৎ যার আল্লাহর প্রতি নিহত হয় তাদের সকল নেক আমলগুলোকে আল্লাহ সংরক্ষণ করেন হেফাজত করেন এর মধ্যে প্রবৃদ্ধি দান করেন তার এই নেক আমলগুলোকে তিনি বৃদ্ধি করতে থাকেন যারা আল্লাহর পথে যুদ্ধের ময়দানে শহীদ হয় আল্লাহর পথে ঘর থেকে বের হওয়ার পর দুশ্মনদের মোকাবেলায় যখন বের হয় তার ঘরে ফিরে আসার আগেই যে কোনোভাবেই সে যখন নিহত হয় শত্রুদের মোকাবেলা করতে গিয়ে নিহত হয় তখন এই শহীদের আহত হওয়ার পর শরীর থেকে প্রথম ফুটা রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তাকে ছয়টা পুরস্কার দেওয়া হয় মাটিতে তার শরীর থেকে প্রথম রক্তের বিন্দু পড়া মাত্রই তাকে ছয়টি পুরস্কার দেওয়া হয় কায়েসিবনে মোরার থেকে বর্ণিত এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে আছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্য থেকে যখন কেউ যুদ্ধের ময়দানে শহীদ হয় সে শহীদ হওয়ার পূর্বে প্রথম তার শরীর থেকে যখন রক্তের ফুটা মাটিতে পড়ে সাথে সাথে তার সকল গুণা মাফ করে দেওয়া হয় এটা হলো এক নম্বর পুরস্কার তার সকল গুণা মাফ করে দেওয়া হয় দ্বিতীয় যেই পুরস্কারটি এই রক্তের ফুটা মাটিতে পড়ার সাথে সাথে জান্নাতে তার ঠিকানা দেখানো হয় তার দুনিয়া জীবন থাকতেই শহীদ দুনিয়া থাকতেই তার জান্নাতের বাড়িটা সে দেখতে পারে তিন নম্বর যে পুরস্কারটি দেওয়া হয় এই দুনিয়ায় জীবন তার জীবন থাকতেই রক্তের ফুটা মাটিতে পড়া প্রথম ফুটা পড়া মাত্রই জান্নাতের হুরদের সাথে তার বিয়ে দেওয়া হয় এইখানে হুরদের সাথে তার পরিচয় হয়ে যায় এরপর সাথে সাথে কেয়ামতের যে ভয়াবহতা বিভীষিকা সেই কষ্ট এ থেকে তাকে মুক্তি দেওয়া হয় পঞ্চম পুরস্কার তারকে কবরের আঘাত থেকে মুক্তি দেওয়া হয় ষষ্ঠ পুরস্কার তাকে ইমানের অলঙ্কার দ্বারা সুসজ্জিত করা হয় এই ছয়টি পুরস্কার সে দুনিয়া তাকেই পেয়ে যায় যখন সে শত্রুর হাতে আহত হয় আর তার শরীর থেকে প্রথম ফুটার রক্তের ফুটা মাটিতে পড়ে তখনই সেই পুরস্কারগুলোর ঘোষণা শুনে ফেলে এবং বাস্তবে তার এগুলো দেখতে পায় জান্নাতের তার ঠিকানাগুলো যে হুরদের সাথে তার বিয়ে হবে সেই সময় আল্লাহ সুবাহ তাদের সাথে তার বিয়ে দিয়ে দিবেন তাদের এখানে তার পরিচয় হয়ে যাবে অন্য হাদিসের মধ্যে আছে মুজাহিদ যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয় তার জন্য যে নির্ধারিত হুট তারা তখন জমিনের আসমানে নেমে আসে এসে তাদের তাদের স্বামী যে আল্লাহ দুশ্মনদের সাথে যুদ্ধ করছে তা দেখে তারা ওইখান থেকে তার আনন্দ করে এই জন্য হয়তো এখনই সে দুনিয়া থেকে তাদের কাছে চলে আসবে কারণ তারা তাদের তার অপেক্ষায় আছে এই জন্য তারা আনন্দ করতে থাকে যে কোনো যদি কানে শহীদ হয়ে যায় তাহলে তো আমাদের কাছে চলে আসবে যদি সে শহীদ হয় মাটিতে পড়ে যখন তার চেহারা দুলিমলিন হয় তখন এই হুরগন নেমে এসে নিজ হাতে তার চেহারার সেই ধুলাবালি পরিষ্কার করে দেয় আল্লাহ সুবাহ মুমিনদের জন্য এমন ব্যবস্থা রেখেছেন আল্লাহর প্রতি যুদ্ধের মধ্যে এত নিয়ামত রেখেছেন যেই কারণে একমাত্র শহীদ গণি মৃত্যুর পর জান্নাতে যাওয়ার পরেও তারা আবার নিয়ে আসতে চাইবে কারণ শহীদ হওয়ার সময় তারা যে স্বাদ পেয়েছিল এটাকে অপূর্ব একটা তৃপ্তি যে শহীদ এর আগ পর্যন্ত কল্পনা করতে পারেনি সে আহত হওয়ার পর শরীর থেকে রক্তের বিন্দু মাটিতে পড়া মাত্রই যে নিয়ামতগুলো পাচ্ছে এটা তো তার কাছে এর আগে কখনো এমন দৃশ্য ছিল না এটা হঠাৎ করে এমন নিয়ামত রাজি দেখে সে যে আনন্দিত এবং উৎপূর্ণ হয়েছে তার মৃত্যুর কথা তার স্মরণী তখন থাকে না ওই স্বাদ এবং মজা যেমন পেয়েছে যেই কারণে সে আবার দুনিয়া আসতে চায় আল্লাহ সুবাহ শহীদকে প্রশ্ন করবেন তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব তখন সে বলবে আমি আপনার কাছে কি চাইব আপনি যা দিয়েছেন এত নিয়ামত আমি তো কোনদিন আপনার কাছ থেকে পাবো আশাও করিনি এত নিয়ামত পেয়েছি এরপরে আর কি চাইব আমি আবার আল্লাহ প্রশ্ন করবেন আল্লাহ বারবার বলতে পারেন তুমি আমার কাছে চাও সে যখন দেখবে যে আল্লাহ বারবার তাকে প্রশ্ন করছেন সে কিছু চাইতেই হবে আল্লাহর কাছে তখন সে চাইবে হে আল্লাহ আমি তোমার দিনের সত্যতা প্রমাণ করার জন্য তোমার দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে এই জান্নাত লাভ করেছি তুমি এত নিয়ামতরা যদি দিয়েছ যে আমলের দ্বারা আমি চাই আবার আমাকে দুনিয়ায় পাঠান আমি আবার কুফফারদের সাথে যুদ্ধ করে আবার শহীদ হয়ে আসতে চাই এবং সে একবার নয় দশ বার চাইবে আল্লাহ তাকে জানিয়ে দিবেন এটা তো আমার চূড়ান্ত ফায়ফালা যে কাউকে একবার ওইখান থেকে নিয়ে আসলে আর ফিরত তাকাই না তখন সে আল্লাহর কাছে বলবে হে আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত রাজি দিয়েছ আমি চাই এই নিয়ামত যেন কখনো শেষ না হয় আমি চাই এখান থেকে আমাকে আর কখনো বের করে দেবেন না আল্লাহ সুবাহ তখন তাকে এই প্রশান্তি দেবেন যে আমি যাকে জান্নাতে নিয়ে আসি এটা আমার চূড়ান্ত ফেলা এখান থেকে কেউ আর বের হবে না আমি যে নিয়ামত রাজি দেই এই নিয়ামত রাজি কখনো আর শেষ হবে না আল্লাহ সুবাহ ইমানদারদের যে ব্যবস্থা যে নিয়ামত কাজের ব্যবস্থা করে রেখেছেন সে দুনিয়ায় যত নেক আমল করেছে সেই নেক আমলগুলোকে আল্লাহ বৃদ্ধি করবেন কোন একটি নেক আমলকেও আল্লাহ নষ্ট হতে দেবেন না আর কোন বদ আমল তার মধ্যে আল্লাহ রাখবেন না সবকিছু আল্লাহ ক্ষমা করে দেবেন এমন কি শহীদরা যদি ঋণগ্রস্ত থাকে অন্যের উপর জুলুম করেও থাকে আল্লাহ সুবাহ তার প্রতিপক্ষের সেই ঋণ আল্লাহ নিজের পক্ষ থেকে পরিশোধ করে দেবেন এবং তাকে তার প্রতি সন্তুষ্ট করে দেবেন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম প্রথম দিকে মুসলমানদের যখন অর্থনৈতিক অবস্থা দুর্বল ছিল তখন তিনি বলেছিলেন যে শহীদদের সব কিছু মাফ করে দেওয়া হয় তবে ঋণ ছাড়া তার যে ঋণ ছিল শাসরের ময়দানে তাকে সে ঋণটা পরিশোধ করতে হবে কিন্তু যখন ইসলামের বিজয় হতে থাকল বায়তুল মাল সমৃদ্ধ হল তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ঘোষণা করলেন যে ব্যক্তি আল্লাহর পথে শহীদ হয়েছে তার যে পরিত্যক্ত সম্পদ তা হল তার ওয়ারিসের আর তার যা ঋণ রয়েছে তা পরিশুতের দায়িত্ব আমার রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম তখন কোন শহীদ যদি ঋণগ্রস্ত থাকতেন বায়তুল মাল থেকে তার ঋণ পরিশোধ করে দিতেন তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম শেষ দিকে শহীদদের ঋণের দায়িত্ব নিয়েছেন আর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামে বলেছেন যে শহীদের ঋণের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে গ্রহণ করেছেন এই জন্য আমাদের মধ্যে একটা প্রচলিত ওই প্রথম দিককার হাদিসটা বেশি প্রসিদ্ধ রয়ে গেছে যে ঋণ ছাড়া আল্লাহ শহীদদেরকে মাফ করেন কিন্তু এটা প্রথম দিককার হাদিস কিন্তু শেষ দিকের হাদিস হল শহীদগঞ্জ যে ঋণ রেখে মারা যায় শহীদ হয় তার ঋণ পরিশোধ করার দায়িত্ব হল বাইতুল মালের ইসলামী রাষ্ট্রের যদি ইসলামী রাষ্ট্র এটা পরিশোধ না করে আল্লাহ নিজের পক্ষ থেকে তা পরিশোধ করবেন ওই পাওনাদারকে হাসরের ময়দানে তার পাওনা আল্লাহ পরিশোধ করে দেবেন আল্লাহ সুবাহ এইভাবেই যারা আল্লাহর প্রতি নিহত হয় তাদেরকে এই প্রধান ছয়টি নিয়ামত দান করেন আর তার সকল আমলগুলোকে নেক আমলগুলোকে বৃদ্ধি করেন আর খারাপ সকল আমলগুলোকে তার আমল তার নামা থেকে মিটিয়ে দেন এইভাবেই আল্লাহ সুবাহান যে সকল ইমানদার তার দিনের বিজয়ের জন্য যুদ্ধ করে নিহত হয় তাদেরকে তিনি সম্মানিত করেন আর এরপরের পুরস্কার হল সায়াদিহিম আমি তাদেরকে অবশ্যই হেদায়াত করব সৎ পথ প্রদর্শন করব সঠিক পথে পরিচালিত করব বাহুম এবং তাদের সকল কাজকে আমি পরিশুদ্ধ করে দেব আল্লাহ সুবাহান শহীদদের জন্য জান্নাতের পথটাকে তিনি প্রদর্শন করবেন সাইয়াহিহীন কোন পথ জান্নাতের পথ তাদেরকে জান্নাতের দিকে তিনি পথ প্রদর্শন করবেন এবং তাদের সকল কাজ কর্মগুলোকে তিনি পরিশুদ্ধ করে দেবেন ইহকাল এবং পরকালের সকল কাজকে সকল আমলকে তিনি পরিশুদ্ধ করে দিবেন কলঙ্কিত কোনো কাজ তাদের থাকবে না কোনো পাপ কোনো পাপের কোনো চিহ্ন তাদের আমল নামায় থাকবে না এমন ভাবে তাদের সকল কাজগুলোকে আল্লাহ সুবাহ পরিশুদ্ধ করে দেবেন এখানে যেই কথাটি আল্লাহ সুবাহ বলেছেন তা হল যে ইমানদার আল্লাহ দুশ্মনের মোকাবেলায় যুদ্ধ করে শাহাদত বরণ করে শাহাদতের সাথে সাথে সে জান্নাতে চলে যায় সে জান্নাতে চলে যায় সেই জান্নাতের পথ আল্লাহ সাথে সাথে তার সামনে তুলে ধরেন আর সেই পথেই সে চলে যায় মুতার যুদ্ধে জাফর ইবনে আবু তালিব রাজু আল্লাহ আনহু যখন শাহাদত বরণ করলেন ওনার দুটি হাত কাটা পড়েছিল কাফেরা কেটে ফেলেছিল রাসুল্লাহ সাল্লু বললেন যে আমি দেখতে পেলাম আল্লাহ সুবাহ জাফরের দুইটি দানা লাগিয়ে দিয়েছেন আর সেই দুটি ডানা দিয়ে সে ফিরেস্তাদের সাথে উড়ে উড়ে মদিনার উপর দিয়ে সে জান্নাতে যাচ্ছে রাসুল্লাহ সরাসরি জাফর ইবনে আবু তালিবের এই যে বর্ণনা দিয়েছেন এটা স্পষ্ট যে শহীদগণকে আল্লাহ জান্নাতে পৌঁছাতে বিলম্ব করেন না তাদের শাহাদতের মাধ্যমেই তারা জান্নাতের ঠিকানা তারা পেয়ে যায় এটাই হল সাইয়াহিহীন তাদেরকে আমি পথ প্রদর্শন করব কোন পথ জান্নাতের পথ তারা যখন শহীদ হয়ে যাবে তখন আমি তাদেরকে জান্নাতের পথ প্রদর্শন করব বাংলাহুম এবং তাদের সকল কাজগুলোকে আমি পরিশুদ্ধ করে দেব এখানে একটা কথা বলে রাখি যে জাফর ইবনে আবু তালেবের স্ত্রী হলেন আসমা বিনতি আজিব যখন জাফরের শাহাদতের সংবাদ তার কাছে পৌঁছল তিনি বললেন যে আমি এত জুড়ে কান্নাকাটি করতে শুরু করলাম আমার এই কান্নাকাটির আওয়াজে আমার সকল প্রতিবেশীদেরকে আমি জরু করে ফেললাম রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম আসলেন তিনি কোনো তিরস্কার করলেন না আমাকে নিষেধাজ্ঞা আরোপ করলেন না বরং তিনি সবর ধারণের কথা বলে চলে গেলেন তিনি আয়সা রবি আল্লাহ তালানহাকে গিয়ে বললেন জাফরের পরিবারের উপর বড় মসিবত আছে তোমরা তাদের জন্য রান্না বান্না করো তাদের জন্য খাবার পাঠাও কারণ তাদের এই মসিবতের কারণে তারা হয়তো চুলায় আগুন জ্বালাবে না সেই আসমা যখন তার ইদ্যতের চার মাস দশ দিন পূর্ণ করলেন এরপর হজরতে আবু বকর রাজি আল্লাহান হোনাকে বিয়ে করলেন আসমা রাজি আল্লাহ তালানহা তখন জাফরের শাহাদতের সংবাদের পরে তিনি যখন শহীদ হলেন পরবর্তী সময়ে জাফরের স্মৃতিতে তিনি অনেক কবিতা লিখেছিলেন কবিতা আবৃত্তি করছেন যেমন একটা কবিতার সারমর্ম এমনটি হল ইনি সবসময় জাফরের স্মৃতি ধারণ করছিলেন আর এই স্মৃতি ধারণ করে তিনি এই ধরনের আবৃত্তি করতেন যে জাফর তুমি আমার চিন্তায় আমার চেতনায় আমার ভাবনায় তুমি আছো শয়নে স্বপনে তোমাকেই ভাবি আর কিছু ভাবি না এই কবিতাগুলো আবৃত্তি করতেন আবু বকর রাজি আল্লাহানহুর সাথে যেদিন বিয়ে হল সন্ধ্যার পরে অলিমা হল আলী রাজি আল্লাহানহু আবু বকরের কাছে অনুমতি চাইলেন আমি আত্মার সাথে একটু কথা বলতে চাই আমাকে অনুমতি দেন তখন আবু বকর রাজি আল্লাহন অনুমতি দেওয়ার পর তিনি একা আত্মাকে জিজ্ঞাসা করলেন তোমার ওই কবিতাগুলো এখন কোথায় গেল তুমি যে কবিতা আবৃত্তি করতে জাফরকে নিয়ে কই জাফর তো এখন নাই এখন তো তোমার জীবনে আবু বকর তখন আসমা বললেন নিশ্চয়ই তুমি একজন রসিক মানুষ এখন আমার কাছ থেকে যাও আমার পথে চলতে দাও আবু বকর রাজি আল্লাহানহু যখন ইন্তেকাল করলেন এই আত্মাই আবু বকর রাজি আল্লাহানহুর লাশের গুসল দিয়েছিলেন আমাদের দেশে কিন্তু প্রচলিত আছে যে যদি স্বামী মারা যায় বা স্ত্রী মারা যায় একজন আরেকজনকে দেখতে দেওয়া হয় না বলা হয় যে মৃত্যুর সাথে সাথে তার বৈবাহিক সম্পর্ক চিহ্ন হয়ে গেছে এটা সম্পূর্ণ এক বাতিল কথা একটা সম্পূর্ণভাবে জাহিলি একটা প্রথা মাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক ইহকাল পরকালের সম্পর্ক যেই কারণে মৃত্যুর মাধ্যমে তাদের সম্পর্ক চিহ্ন হয় না আবু বকর রাজি আল্লাহু গুসল দিয়েছিলেন হজরতে আসমা রাজি আল্লাহ তালানহা রাসুল আবু বকরের স্ত্রী আর আলী রাজি আল্লাহু আনহু গুসল দিয়েছিলেন ওনার স্ত্রী হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালানহাকে উভয় এমন দলিল খুলাফায় রাশেদিন থেকে একজন স্ত্রী তার স্বামীকে গুসল দিয়েছেন যিনি প্রথম খলিফা হজরতে আবু বকর আর চতুর্থ খলিফা হজরত আলী নিজে ওনার স্ত্রীর গুসল দিয়েছেন এর চেয়ে অকাট্য দলিল আর কিছু হতে পারে না এই জন্য সবচেয়ে উত্তম প্রতিটি স্বামীর জন্য তার স্ত্রী যদি মারা যায় তার গুসল সে স্বামী দেবে আর স্বামী মারা গেলে তার গুসল স্ত্রী দেবে এটাই সবচেয়ে সুন্না এটাই উত্তম খোলাফায় রাশিদিনের সুন্না এটা আবু বকর রাজি আল্লাহ আনহুর ইন্তেকালের পর যখন চার মাস দশ দিন ইদ্যত পূর্ণ হয়ে গেল এরপর এই আসমাকে বিয়ে করলেন হজরতে আলী রাজি আল্লাহ আনহু আমি এই কথাটা বললাম এই জন্য যে আমাদের দেশে এক ধরনের মানসিকতা আছে আর এই মানসিকতাটা এসেছে সম্পূর্ণভাবে হিন্দু ধর্ম থেকে হিন্দু ধর্মে যদিও এখন বিধবা নারীর বিয়ে কিছু কিছু হয় কিন্তু পূর্বকালে হিন্দু ধর্মে কিন্তু নারীর বিয়ে জীবনে একবার হয় যেই যেন যেই জন্য কোন মেয়ের স্বামী মারা গেলে আজকে বিয়ে হয়েছে কাল যদি স্বামী মারা যায় তথাপিও ওই স্ত্রীটাকে তার স্বামীর লাশের সাথে চিতায় জোর করে নিক্ষেপ করে পুড়িয়ে মারা হতো যাকে বলা হতো সতীদাহ জীবন্ত একটা নারীকে তার স্বামীর সাথে সহমরণে বাধ্য করা হতো কারণ তার স্বামীর মরার পর অন্য কোনো পুরুষ তার দিকে তাকাবে এটা তারা তাদের ধর্মে এটা হলো পাপ যেহেতু তাদের ধর্মে পুনর্বিয়ার নাই মেয়েদের বিয়ে জীবনে একবারই হয় হিন্দু ধর্মের ওই আকিদাটা আমাদের দেশের সংস্কৃতে ডুডুকেছে এই সংস্কৃতিতে এই হিন্দু ধর্মের ওই আকিদা ঢুকার কারণে মুসলমানরাও মেয়েদের দ্বিতীয়বার বিয়ে দিতে চায় না সাধারণত দেয় না খুব কম এমনটি হয়ে থাকে আর বিশেষ করে যদি কেউ শহীদ হন এই শহীদের স্ত্রীগণ ওই স্মৃতি ধারণ করাকে সব মনে করেন যদি এটা সবের কাজই হতো এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জামাত সাহাবায়কের আমরাজি আল্লাহ তালানহুমদের সেই সময়ের কোন মহিলা সাহাবিকে তো এমন দৃষ্টান্ত দেওয়া যাবে না যা তার স্বামীর শাহাদতের পর তিনি বসে রয়েছিলেন আর বিয়ে করেননি এমন দৃষ্টান্ত দেওয়া যাবে না হজরতে সুবাইয়া ভিনতে হারিস ওনার স্বামী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বদরি সাহাবি ছিলেন মক্কা বিজয়ের পর তিনি মারা গেলেন সুবাইয়া ছিলেন সন্তান সম্ভবা ওনার স্বামীর মারা যাওয়ার অল্প দিনের মধ্যেই সন্তান প্রসব করলেন তিনি নেফাস থেকে পবিত্র হওয়ার পরই বিয়ের জন্য তিনি সাত সজ্জা করছিলেন কেউ প্রস্তাব দেয় কিনা সেই সময় মহিলাদের সুন্না দেখেন কি সন্তান প্রসব হয়ে গেছে নেপাল থেকে পবিত্র হয়ে গেছেন এখন তিনি সাজগুজ করছেন বিয়ের প্রস্তাব পাওয়ার আশায় একজন সাহাবা এই অবস্থা জানতে পেরে তার কাছে গিয়ে বললেন আমি শুনতে পেলাম যে তুমি নাকি বিয়ের প্রস্তাবের আশা করছো এই জন্য সাজসজ্জা করছো তিনি বললেন হ্যাঁ তিনি বলেন আল্লাহর কসম তুমি তা করতে পারবে না এই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার চার মাস দশ দিন অতিবাহিত হয় কারণ তিনি জানতেন স্বামী মারা গেলে মহিলার ইদ্যতের সময় হলো চার মাস দশ দিন এই জন্য তিনি বলছেন আর এই মহিলা তো স্বামী মারা যাওয়ার কয়েকদিনের মধ্যেই সন্তান প্রসব করেছে তার এই কথা শুনে সুবাইয়া বলেন আমি আমার কাপড় চুপড় পরে নিলাম আর সন্ধ্যায় আমি রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে গেলাম গিয়ে এই ঘটনা বললাম তখন তিনি বললেন তুমি তো সন্তান প্রসব করেছ এখন তুমি মুহাল্লালা হয়ে গেছ হালাল হয়ে গেছ বিয়ে তুমি করতে পারো যাও তুমি গিয়ে বিয়ে করো রাসুল্লাহ সাল্লু আলহ্লামের সময়ে সাহাবাই কারাম রাজু আল্লাহ তালানহমগণ যেইভাবে আমল করেছিলেন যা আমল করেছিলেন সেটাই হলো এবাদত এটাই সুন্নাত এই জন্য আমি গতকাল মনে হয় বলেছিলাম যে সুরায় নূরের ওই আয়াতটি আঙ্কেহুল আয়ামা মিঙ্কুম আয়ামা হল আইমের বহু বচন আইম হল ওই নারী যার স্বামী নাই এটা তার বিয়ের বয়স হওয়ার পর বিয়ে হয়নি এ কারণে হতে পারে অথবা স্বামী মারা গেছে অথবা তালাক প্রাপ্ত হয়েছে যে কোনোভাবেই হোক এখন তার স্বামী নাই স্বামীহীনা নারী এবং সাথে সাথে ওই পুরুষ যার স্ত্রী নাই এটা হতে পারে এমন তার বিয়ের বয়স হয়েছে বিয়ে করেনি অথবা স্ত্রী ছিল মারা গেছে অথবা তালাক হয়ে গেছে যে কোনো ভাবেই এখন তার স্ত্রী নাই যেই পুরুষ স্ত্রীহীনা স্ত্রীহীন পুরুষ আর স্বামীহীনা নারী যেই হোক তার ব্যাপারে আল্লাহ আদেশ করেছেন ও আংকি হু তোমরা তাদের বিয়ে করে দাও এটা আল্লাহ আদেশ করে দিয়েছেন তোমরা তাদের বিয়ে দিয়ে দাও অর্থাৎ কোনো পুরুষ যেন স্ত্রী ছাড়া না থাকে আর কোনো নারী যেন স্বামী ছাড়া না থাকে হজরতে মাহাজের একটি ঘটনা দেখেন তিনি প্লেগ রোগে আক্রান্ত হয়েছিলেন আর ওনার দুজন স্ত্রী প্লেগ রোগে মারা গিয়েছেন ওনার স্ত্রী নাই এখন তিনি রোগে আক্রান্ত এই সময় নিজের আত্মীয় স্বজনকে ডেকে আনলেন এনে বললেন তোমরা আমাকে বিয়ে করাও উনি অসুস্থ রুগী বলছেন আমাকে বিয়ে করাও কারণ আমি স্ত্রীহীন অবস্থায় দুনিয়া থেকে যাওয়াকে পছন্দ করি না কারণ এই উম্মতের মধ্যে যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এমন অবস্থায় যে ওই সময় ওনার নয়জন স্ত্রী জীবিত ছিল রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের পুরুষ সাহাবিগণ মহিলা সাহাবিগণ সকলেই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছ থেকে এমন শিক্ষা লাভ করেছিলেন যে শিক্ষাটা তাদের নিজেদের জীবনের প্রতিফলন ঘটিয়েছিলেন আল্লাহ সুবাহ আমাদেরকে ওই এলিমটা দান করুন এবং ওই আমল করার তৌফিক দিন যা করেছিলেন সাহাবাই কারাম রাজু আল্লাহ তালানহম আমরা যেন এই দেশে এখন প্রচলিত হিন্দু চিন্তাধারার প্রভাবিতা প্রভাবিত না হই তেত্রিশ কোটি দেবতার এই প্রভাবিত অঞ্চলে আমরা বাস করি বলে আমাদের আকিদা বিশ্বাসে সেই তেত্রিশ কোটি দেবতার কোনো না কোনোটার প্রভাব রয়ে গেছে আমরা মুসলিম হওয়ার পরেও আমরা তাওহিদবাদী বলার পরেও আমাদের আমলে আমাদের চেতনায় আমাদের অজান্তি হোক এর যথেষ্ট প্রভাব রয়ে গেছে অনেক মুহিদকে আমি দেখেছি সেই দেব দেবীর প্রভাব তাদের আকিদার মধ্যে রয়ে গেছে আমলে তো আছেই কিন্তু তিনি তাওহিদের বলিষ্ঠ কণ্ঠের অধিকারী তাহিদের আওয়াজ উচ্চ কণ্ঠে উচ্চারণ করেন কিন্তু শীত থেকে মুক্ত নন দেবদেবীর প্রভাব থেকে মুক্ত নন হিন্দু সংস্কৃতির প্রভাব থেকে মুক্ত নন এদেশের প্রচলিত সমাজের সেই রুসুম রেওয়াজ প্রথা এইগুলাকে এমন ভাবে ভয় করেন তিনি মনে করেন যদি এটা আমি এখন করতে যাই সমাজে তো আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাব তখন তিনি হ্যাকমতের পন্থা অবলম্বন করেন অর্থাৎ কূট কৌশলের হ্যাকমত নয় এটা অপকৌশল শয়তানি চক্রান্ত এটা আল্লাহর পথ থেকে সরে যাওয়ার কৌশলটা হলো শয়তানি কৌশল এটা হ্যাকমত নয় হ্যাকমতটা হলো সকল অপকৌশলের মোকাবেলায় আল্লাহর পথে অটল থাকার কৌশলের নাম হল হ্যাকমত তো আল্লাহ সুবাহ এই শহীদদেরকে এমন মর্যাদা দান করেছেন তার শাহাদতের সাথে সাথে তাকে জান্নাতের পদ দেখিয়ে দেন এবং তার জীবনের সকল প্রকারের যে ত্রুটি বিচ্ছুতি ছিল দুনিয়ায় সেগুলো যেমন কমা করে দেন মৃত্যুর পরেও তার যত প্রকারের বাধা বিপত্তি হতে পারে জান্নাতে যাওয়ার পথে সবগুলো দূর করে দেন আর সেই দূর করার জন্য প্রথমে তার কবরের রাজা মাফ করেন কিয়ামতের বিভীষিকা থেকে তাকে নিরাপদ রাখেন হাসরের ময়দানের বিচার থেকে তাকে মুক্ত রাখেন তার সকল গুণাকাটা মাফ করে দেন আর জান্নাতের হুদদের সাথে তার বিয়ে দেন আর জান্নাতের ঠিকানাটা তার সামনে তুলে ধরেন এই নিয়ামত রাজিগুলো তার আহত হওয়ার পর প্রথম রক্তবিন্দু মাটিতে পড়ার সাথে সাথেই তাকে দেওয়া হয় এবং তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করান যেই জান্নাতটি তাদের পূর্ব থেকেই পরিচিত এই জান্নাতটা পূর্ব থেকেই তাদের কাছে পরিচিত ছিল আর দফা হালাহুম এই জান্নাত তার কাছে অপরিচিত না সে জান্নাতে গিয়ে রাস্তাঘাট চিনবে না এমন নয় যে কোন রাস্তায় যাব ওটা নয় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন সেই জান্নাতিগণ জান্নাতে তার বাড়ির রাস্তা বাড়ি গড় জায়গা জমি সেখানকার তার হুর গিলমান এগুলোকে এমন ভাবে চিনবে যেইভাবে দুনিয়ায় তোমাদের বাড়িঘরের রাস্তাঘাট বাড়িঘর জাগা জমি স্ত্রী সন্তানদেরকে চিনো এইভাবে তারা চিনবে মনে হবে যে তারা চিরকাল এদের সাথেই ছিল মনে হবে যেন এই বাড়িতে সে পূর্ব থেকেই ছিল তার কাছে এটা অপরিচিত হবে না এটা এই কারণে যে হঠাৎ করে কোনো জায়গায় নতুন জায়গায় গেলে অপরিচিত হওয়ার কারণে মনে একটা কষ্ট থাকে কিন্তু সবকিছুর সাথে পরিচিত হতে একটু সময় লাগে সম্পর্ক গড়ে তুলতে একটু সময় লাগে এই জান্নাতিগণের এই কষ্টটা হবে না জান্নাতে যাওয়ার পর রাস্তাঘাট তাদের সামনে থাকবে সপরিচিত এসবগুলো চিনে তারা পূর্ব থেকেই আর এটার কারণ এটাও যে শহীদের তার রক্ত বিন্দুর প্রথম পুটা মাটিতে পড়ার সাথে সাথে যখন হুরদের সাথে তার বিয়ে আল্লাহ দিয়েছিলেন সেই সময় তো তাদেরকে চিনেছিল তার ওখানে পরিচয় হয়ে গেছে আর দুনিয়ায় থাকতেই প্রথম রক্তবিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার জান্নাতের ঠিকানাটা দেখানো হয়েছিল তো ওই সময় তো ওই বাড়িটা চিনে ফেলেছিল আগে তার চিনা জানা হয়ে গেছে এই জন্য এখন জান্নাতে ঢুকে আর রাস্তা ওই চিনার জন্য কাউকে জিজ্ঞাসা করতে হয় না আমার বাড়ি কোন দিকে এই কথাটার কাউকে জিজ্ঞাসা করতে হয় না সবকিছু তার পরিচিত দুনিয়ায় যেইভাবে তার বাড়িতে যেতে তার কাউকে জিজ্ঞাসা করতে হয় না আমার বাড়ির রাস্তা কোন দিকে কাউকে বলতে হয় না সেখানেও তার সেই রাস্তাঘাট তার বাড়িঘর তার জায়গা জমি তার রাজত্বের যত এরিয়া আছে সেখানে গাছপালা ফলমূল পশু পাখি সবকিছু তার চিনা জানা সেখানে তার স্ত্রীগণ রিলমানগণ সেখানকার তার ব্যবহারের আসবাবপত্র তার বিছানাপত্র আসবাবপত্র তার পান পাত্র এ সব কিছু সবকিছু তার চিনা জানা পরিচিত এগুলো তার সে গিয়ে বুঝতে পারে এগুলো তার এই কথাটি আল্লাহ এখানে বলেছেন আর রাফাহা এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতটা তার কাছে পূর্ব থেকেই পরিচিত কাকে এই শহীদদেরকে يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم হে ইমানদারগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান সুদৃঢ় করে দেবেন আল্লাহ সুবাহ বলছেন কাকে ইমানদারদেরকে হে ইমানদারগণ ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ইং তাংসুরুল্লাহ ইয়াংসুরকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আল্লাহকে সাহায্য কিভাবে ইমানদারগণ করে আল্লাহর দিন মানব জাতির অনুসরণের জন্য আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যে দিন পাঠিয়েছেন তা হল দিন ইসলাম এটা পাঠিয়েছেন মানব জাতির অনুসরণের জন্য এই দিন অনুযায়ী তার দুনিয়ার জীবন যাপনের জন্য যারা আল্লাহর দিন অনুযায়ী নিজেরা চলে আর আল্লাহ দিনের উপর চলতে অন্য সকল মানুষকে এই পথে তারা ডাকে যারা চলতে চায় তাদেরকে এই পথে চলার পথটাকে তারা নিরাপদ করে দেয় সহজ করে দেয় আর এই পথে চলতে যারা বাধা সৃষ্টি করে সেই শক্তির বিরুদ্ধে তারা যুদ্ধ করে যারা এই পথে চলতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই প্রতিবন্ধকতাগুলো তারা সম্পূর্ণভাবে নির্মূল করে দেওয়ার জন্য প্রাণান্তকর লড়াই অবতীর্ণ হয় এইভাবেই তারা আল্লাহকে সাহায্য করে যদি ইমানদারগণ আল্লাহ দিনের উপর নিজেরা প্রতিষ্ঠিত হয় অন্য মানুষকে আল্লাহ দিনের পথে পরিচালিত করে এবং এই পথের প্রতিবন্ধক সকল শক্তির বিরুদ্ধে যুদ্ধ তারা করে তাহলে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন ইয়াংসুরকুম আল্লাহ বলছেন আল্লাহ সাহায্য করবেন আল্লাহ যুগে যুগে সাহায্য করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের তিনি সাহায্য করেছেন এমন সাহায্য করেছেন সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছিল বদরে সেখানে সাহায্য করেছেন বদরের আলোচনাগুলো আমি পূর্বে করেছি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মদিনা থেকে বলতে গেলে প্রায় নিরস্ত্র তিনশো তেরো জন সাহাবি নিয়ে গিয়েছিলেন যুদ্ধের প্রস্তুতিও ছিল না এবং যুদ্ধের কোনো ইচ্ছাও ছিল না তখন শুধু টার্গেট ছিল বাণিজ্যিক কাপেলা কিন্তু সেই বাণিজ্যিক কাপেলার নিরাপত্তার জন্য আবু জেহেলের নেতৃত্বে মক্কা থেকে যে এক হাজার কুফার সশস্ত্র বাহিনী এসে গিয়েছিল রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে আল্লাহ সুবাহ ওই বাহিনীর মোকাবেলায় তখন আল্লাহর ইচ্ছায় সেখানে পাঠিয়ে দিলেন অতর্কিতে এই যুদ্ধের যে অবস্থাটা হয়েছিল সম্পূর্ণ অতর্কিত এটা পূর্ব পরিকল্পিত ছিল না কুফার বাহিনীর সাথে আরবের আশপাশের যে গুত্রগুলো যুক্ত হয়েছিল বনিবকর যাদের সাথে মক্কাবাসীগণের বিরোধিতা ছিল বিরোধ ছিল আগেই তারা আশঙ্কা করছিল যে হয়তো আমরা যদি মদিনার দিকে এগিয়ে যাই পিছন দিকে এরা যদি মক্কা আবার আক্রমণ করে এই ভয় ছিল কিন্তু সেই কবিলার সর্দার সুরাক্কা ইবনে মালেকের বেশ ধারণ করে স্বয়ং শয়তান তার একটা বাহিনী নিয়ে এসেছিল তার একটা পতাকাও ছিল শয়তান একটা পতাকাও এনেছিল শয়তানদের নিয়ে একটা বাহিনীও গঠন করেছিল আজ সুরাকা ইবনে মালিকের বেশ ধারণ করেছিল আবু জেহেলকে সান্ত্বনা দিয়েছিল অভয় দিয়েছিল ভয়ের কোনো কারণ নাই আমি সাথে আছি যুদ্ধের ময়দানে আল্লাহ সুবাহ রাসুল্লাহ সাল্লু এই তিনশো তেরো জন সাথীর সাথে ফেরেস্তাদের বাহিনী পাঠিয়ে দিলেন জিব্রাহিল আলাহিসাল্লামের নেতৃত্বে যে বাহিনী পাঠালেন আবু জেহেলের বাহিনীর সাথে ছিল শয়তানের বাহিনী সুরা সাহেবনি মালিকের বেশে এসেছিল শয়তান যখন ফেরেস তাদেরকে দেখে ফেলল যখন জিব্রাহল আলাহ ইসলামকে দেখে ফেলল তখন সেই শয়তান বদরের ময়দান থেকে পালিয়ে যাচ্ছিল একটি লোকের হাত ধরা ছিল ময়দানে তার বুকে একটা ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয় যখন পালিয়ে যায় তখন সে তাকে ডাকে হে সর্দার সুরা ইবনে মালিক তুমি আমাদের কথা দিয়েছিলে যুদ্ধের ময়দানে তুমি আমাদের সাথে থাকবে তুমি এখন পালাচ্ছ কেন তখন শয়তান জবাব দেয় আমি যা দেখছি তোমরা তা দেখছ না আমি আল্লাহকে ভয় করি শয়তান বলে আমি আল্লাহকে ভয় করি সে দেখছে যে ফেরেস্তার বাহিনী ময়দানে এসে গেছে এখন আর উপায় নাই এই ভয়ে সে তার বাহিনী সহ পতাকা ফেলে দিয়ে ধরছে আল্লাহ সুবাহ বদরের ময়দানে ফেরেস্তা দিয়ে যেইভাবে সাহায্য করেছিলেন বিভিন্ন ময়দানে এইভাবে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা পাঠিয়ে সাহায্য করেছেন জিব্রাহিল আলাইসালাম রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে প্রশ্ন করেছিলেন আপনার সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী কারা তিনি বললেন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন জিব্রাহিল আলাহিসাল্লাম বললেন আসমানবাসীদের মধ্যেও ওই ফেরেস্তাদের মর্যাদা সবচেয়ে বেশি যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আল্লাহ সুবাহ এই ফেরেস্তা দিয়ে সাহায্য করা শুধু ওই সময়ের জন্যই কোন নির্দিষ্ট নয় সীমাবদ্ধ নয় যখনই আল্লাহর বান্দাগণ আল্লাহর দুশ্মনদের মোকাবেলায় আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য তারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে তখনই আল্লাহ সুবাহ নিজের পক্ষ থেকে সাহায্য পাঠাবেন মুমিনগঞ্জ যেন সর্বাবস্থায় আল্লাহর ওয়াদার কথা স্মরণ ডাকে এখানে আল্লাহ এই ওয়াদাটাই করেছেন হে ইমানদারগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এটা আল্লাহর ওয়াদা এটা শুধু রাসুলকে এখানে করেননি সকল মুমিনদের জন্য কেয়ামত পর্যন্ত আল্লাহ ওয়াদা করেছেন যদি তোমরা আল্লাহর দিন অনুযায়ী জীবন যাপনের জন্য আল্লাহর দিনের দুশ্মনদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করে আল্লাহর দিনকে নিরাপদ রাখো আল্লাহর দিনের নিরাপদ রাখার জন্য মানুষের অনুসরণের জন্য নিরাপদ রাখার জন্য তোমরা যুদ্ধ করো তাহলে এটাই হলো আল্লাহকে সাহায্য করা আর যখন তোমরা এইভাবে যুদ্ধে অবতীর্ণ হবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা গুলোকে সুদৃঢ় করে দেবেন তোমাদের অবস্থানকে তিনি সুদৃঢ় করবেন এটার দুটি অর্থ হতে পারে একটা হলো তোমরা যে হকের উপর প্রতিষ্ঠিত আছো এই হকের উপর প্রতিষ্ঠিত অবস্থায় আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে নেবেন তোমরা আর হক থেকে বিচ্ছুত হবে না যখন আল্লাহর দুশ্মনদের সাথে তোমরা যুদ্ধ অবতীর্ণ হয়ে গেলে তোমাদের কোনো আর বিচ্ছুতি হবে না আল্লাহ তোমাদেরকে অটল রাখবেন দ্বিতীয় হল তোমরা যদি আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হও তাহলে যুদ্ধের ময়দানে আল্লাহ তোমাদেরকে সাহস হারা করবেন না তোমাদের সাহস হিম্মত উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দিবেন এবং যুদ্ধের ময়দানে তোমরা অবিচল থাকবে বিত শঙ্কিত হয়ে তোমরা পালাবে না তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ প্রশান্তি দান করে দেবেন তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ এমন দৃঢ়তা স্থিরতা দান করে দিবেন যে তোমাদের মধ্যে কোনো সংখ্যা ভীতি থাকবে না পালানোর মনোভাব তোমাদের অন্তরে আসবে না আল্লাহ এই দুই ভাবেই তোমাদেরকে অবস্থানকে তিনি মজবুত করে দেবেন والذين كفروا فتعسى لهم وأضل أعمالهم আর যারা কাফের তাদের জন্যই রয়েছে সকল দুর্ভোগ এবং তাদের আমলগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এখানে ইমানদারদের আল্লাহর পক্ষ থেকে যে বদলা বিনিময় পুরস্কার এই সব কিছু বলার পর কাফেরদের কথা বলছেন তোমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যারা আল্লাহ দিন মানতে অস্বীকার করেছে আল্লাহর হুকুম হাকাম মেনে চলতে অস্বীকার করেছে সেই সকল লোকদের জন্য রয়েছে সকল প্রকারের দুর্ভোগ কষ্ট রয়েছে তাদের জন্য লাঞ্ছনা অপমান আর তারা যত ভালো আমল করে এ সবগুলো আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আমি এর গতকালই মনে হয় এই বিষয়টি আলোচনা করেছিলাম যে কাফেরদের যে নেক আমলগুলো সেই নেক আমলগুলোর বদলা তারা পাবে না কারণ আল্লাহ সবগুলো ধ্বংস করে দিয়েছেন তারা কিছু ভালো কাজ করে সেই ভালো কাজের বদলা তারা পাবে না কালকে কেউ আবার প্রশ্ন করেছিলেন আমি এই সময় এই বিষয়টা স্পষ্ট করে বলেছিলাম এখানেও আল্লাহ এই কথাটাই বলেছেন যারা আল্লাহর দিন অনুযায়ী জীবন যাপন করে না আল্লাহর দিনের পথে চলার জন্য মানুষকে ডাকে না এবং সেই পথে মানুষকে পরিচালনা করার জন্য সেই রাস্তাটাকে তারা নিরাপদ করে দেয় না এবং আল্লাহর দিনের পথে যারা বাধার সৃষ্টি করে সেই শক্তিকে নির্মূল করার জন্য যুদ্ধ করে না তাদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না শুরু থেকে এ পর্যন্ত দেখেন আল্লাহ দুইটা দলের কথা বলেছেন একদল ইমানদার আর একদল কাফের এক দলের কথা বলেছেন তারা আল্লাহ দিন অনুযায়ী চলে আল্লাহকে মেনে চলে আল্লাহ দিনের উপর তারা প্রতিষ্ঠিত আর আল্লাহ দিনের পথে চলতে যারা বাধা দেয় সেই শক্তির বিরুদ্ধে তারা যুদ্ধ করে তাদের সকল বিনিময় আল্লাহ ঘোষণা করেছেন এখানে আর বিপরীত পক্ষে যারা আল্লাহ দিন গ্রহণ করে না আল্লাহ দিন অনুযায়ী জীবন যাপন করে না আল্লাহ দিনের পথে চলতে মানুষকে বাধা দেয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এরা হলো কাফের এদের নাম যাই হোক তারা যে কোনো নামে থাকুক এরা মুসলিম নাম ধারণ করেই থাকুক মুসলমানদের লেবাস পরেই থাকুক তাদের এই দাবি এবং লেবাসের কোনো মূল্য নেই যখন তারা আল্লাহর দিন অনুযায়ী জীবন যাপন করছে না এবং আল্লাহর দিনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাদের এই নাম এবং তাদের লেবাসের কোনো মূল্য নেই আল্লাহ এগুলোর কোনো মূল্যই দেবেন না এ সব কিছু ধ্বংস করে দেবেন ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم এটা এই জন্য কারণটা আল্লাহ বলছেন এটা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তা মেনে চলতে তারা অস্বীকার করেছে আল্লাহ কত সুন্দরভাবে কথাগুলো বারবার ব্যাখ্যা করে একেবারে প্রমাণ সহকারে প্রকাশ করে দিচ্ছেন কেন তাদের আমলগুলো আল্লাহ কেন ধ্বংস করে দিচ্ছেন তাদের জন্য দুর্ভোগ কেন ইহকাল পরকালে কেন কারণ আল্লাহ বলছেন কারণ হল এটা এই কারণে যে আল্লাহ যা নাজিল করেছেন তা মেনে চলতে তারা অস্বীকার করেছে শুধু এই কারণেই আল্লাহ তাদের নেক আমল গুলোকে ধ্বংস করে দিয়েছেন শুধু এই কারণে কারণটা কি একটা কারণ তারা আল্লাহ যা নাজিল করেছেন কি নাজিল করেছেন এই কোরআন মজিদ এই কোরআন মজিদে আল্লাহ সুবাহান মানুষের প্রতি কিছু আদেশ করেছেন এইগুলো তোমরা করবে কিছু নিষেধ করেছেন ওইটা করবে না মানুষের জীবনে বাস্তবায়নের জন্য বিভিন্ন বিধি বিধানগুলো দিয়েছেন তিনি বিচার ব্যবস্থা দিয়েছেন দণ্ডবিধি দিয়েছেন মানুষ একে অন্যের প্রতি অধিকারগুলো এখানে দিয়েছেন এ সকল বিষয়গুলোর সুস্পষ্ট ফায়সালা এখানে করেছেন তারা আল্লাহর নাজিল করা এই কিতাবে আল্লাহ মানুষের জন্য যেই বিধি বিধান দিলেন আইন কানুন দিলেন যে দণ্ডবিধি দিলেন পরস্পরের উপর যে অধিকারগুলো দিলেন আর সেই অধিকারগুলো আদায় করার যে নীতিমালা আল্লাহ দিলেন তারা এগুলো মেনে চলে না রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলছেন সেই ফরজ কাজগুলোকে তোমরা সঠিকভাবে পালন করো আল্লাহ কিছু কাজকে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন সেই হারাম কাজের সংস্পর্শেও তোমরা যাবে না আল্লাহ তার দিনের একটা সীমানা দিয়েছেন অথবা তার দিন পালনের জন্য তিনি একটা দ্বন্দ্ব বিধি দিয়েছেন তোমরা তা অতিক্রম করো না লঙ্ঘন করো না আল্লাহর দিনের সীমানার ভিতরে তোমরা অবস্থান করো আল্লাহ জেনে বুঝেই কিছু বিষয় অস্পষ্ট রেখেছেন সেইগুলো নিয়ে গবেষণা করো না আল্লাহ ভুলে যাওয়া ছাড়াই কিছু বিষয় অস্পষ্ট রেখেছেন সেই অস্পষ্ট বিষয়গুলো তথ্য গাঠনের জন্য তোমরা কোনো গবেষণা করবে না আল্লাহ নিষেধ করে দিয়েছেন কিন্তু আজকে আমরা দেখি একদল মানুষ কোরআন মজিদের এমন বিষয়গুলো নিয়ে হাদিসের এমন বিষয়গুলো নিয়ে তারা গবেষণায় লিপ্ত যেই বিষয়গুলো অস্পষ্ট আর যেই বিষয়গুলো সুস্পষ্ট আল্লাহর পক্ষ থেকে মুহকামাত হিসেবে এসেছে বিধি বিধান আকারে এসেছে আদেশ নিষেধ আকারে এসেছে হালাল হারাম হিসেবে এসেছে এগুলোর মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই সেইগুলো বাস্তবায়নের জন্য কোনো উদ্যোগী তাদের মধ্যে নেই বরং যেই বিষয়টি অস্পষ্ট সেই সকল বিষয়গুলোর তথ্য উদ্ঘাটনের পিছনে তারা সব শ্রম নিয়োজিত করে কোরআন মজিদে আল্লাহ বলছেন হুয়াল্লাদি আনজাল আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন হকামাতুন হুন্না উম্মুল কিতাব তিনি আল্লাহ যিনি তোমার প্রতি কিতাব নাজিল করেছেন যার মধ্যে রয়েছে আয়াতে মহকামাত অর্থাৎ বিধি বিধান সম্বলিত আয়াত আর সেইগুলি হল কোরআনের মূল আর অপর কিছু আয়াত আছে অস্পষ্ট فأما الذين যাদের অন্তর মুনাফিকের রোগে আক্রান্ত যাদের অন্তরটা বাঁকা হয়ে গেছে সুজাপথে চলতে চায় না বাঁকা অন্তরের অধিকারী লোকেরা ওই সকল মুতা সবে আয়াতের পিছনে লেগে থাকে উদ্দেশ্য হল এর মাধ্যমে ফেতনা সৃষ্টি করা এই আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এর মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে এরাই হল প্রকৃত জ্ঞানী লোক আর যারা মুসাসবে আয়াতের পিছনে লেগে যায় এরা হল বাঁকা অন্তরের অধিকারী এরা সত্য দেখে বিচ্ছুত হক থেকে তারা বঞ্চিত এই সকল লোকেরা এই হাদিসে রাসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম এই কথাটাই বলেছেন আমরা যদি একটু দেখি বাস্তব ক্ষেত্রে আমরা এখন আল্লাহ যেই বিধানগুলো ফরজ করে দিয়েছেন যেমন সালাদ ইমান আনার পরেই আল্লাহ সালাদকে ফরজ করেছেন জাকাত ফরজ করেছেন সিয়াম ফরজ করেছেন হজ ফরজ করেছেন আল্লাহ হিজাবকে ফরজ করেছেন জিহাদকে ফরজ করেছেন আল্লাহর এই ফরজ করা সেই আমলগুলো মুসলমানদের মাঝে আজ ফরজ আকারে নাই নফল আকারে আছে ফরজটা কি বাধ্যতামূলক এটা ঐচ্ছিক নয় যে ব্যক্তি ইমান আনবে ইমান আনার পর সে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাকে সালাতের সময় হলে সালাত আদায় করতেই হবে জাকাতের নেশার পরিমাণ মাল থাকলে তাকে জাকাত দিতেই হবে রমজান মাস আসলে তাকে বাধ্যতামূলক সিয়াম পালন করতেই হবে তার সম্পদ যখন হবে হজ করার মতো তাকে হজ করতেই হবে আল্লাহ দিনের জন্য যদি জেহাদ ফরজে আইন হয় তার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সেই অবস্থায় সেই জেহাদ করতেই হবে তার নিজের এবং তার পরিবারে হিজাবকে পরিপূর্ণভাবে সে পালন করতেই হবে এটা তার ঐচ্ছিক নয় কিন্তু আজকে কি এটা নফল নফলটা কি করলে সব পাওয়া যায় না করলে গুণা নাই সালাদ কেউ যদি ইচ্ছা হয় আদায় করে আর ইচ্ছা না হলে করে না জাকাত কারো ইচ্ছা হলে দেয় নতুবা দেয় না হজ করার ইচ্ছা হলে করে নতুবা করে না সিয়াম ইচ্ছা হলে পালন করে নতুবা করে না হিজাব যদি কেউ মনে করে করতে পারে করে অথবা করে না আল্লাহ সুবাহান এই ফরজ আমলগুলোকে এই দেশে ফরজ আকারে রাখা হয়নি এটাকে ফরজ হিসাবে তখন এটাকে রাখা হবে যখন যাদের উপর সালাদ ফরজ হয়েছে তখন তার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তার যদি শরী ওজোর না থাকে তাকে সালাদ আদায় করতেই হবে না করলে তাকে শাস্তি পেতে হবে তার শাস্তিটা কি বিভিন্ন মুস্তাহিদ ইমামগণ এই ব্যাপারে শাস্তির কথা উল্লেখ করেছেন সবচেয়ে সহজ বিধান শাস্তিটা বলেছেন আবু হানিফা ইমাম আবু হানিফা বলেছেন যদি কেউ সালাদ ছেড়ে দেয় তাকে গ্রেফতার করে বন্দি করো সালাতের তালিম দাও যদি পূর্ণ সালাত আদায়কারী হয়ে যায় তাহলে ছেড়ে দাও নতুবা এই অবস্থায় তার মৃত্যুবরণ করবে ইমাম মালেক ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম সাফি বলেছেন সালাদ যখন সে ছেড়ে দিল সাথে সাথে তোমরা তাকে হত্যা করো কারণ সালাদ তরকের সাথে সাথে সে মোরতাদ হয়ে গেছে কারণ তাদের ফতোয়া হল তর্কু সালাতে কুফরুন সালাদ ছেড়ে দেওয়া হলো কুফরি এই জন্য সালাদ যখন ছেড়ে দিল তাকে হত্যা করুক রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের ব্যাপারে একটি হাদিস তারা দলিল হিসাবে পেশ করেন এবং এটা স্পষ্ট সহি হাদিস আল ফরক আল মুসলিম ওয়াল কাফির আল সলাদ মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্য হল সালাদ যখন একজন লোক সালাদ ছেড়ে দেয় সালাত আদায় করে না সে মুসলিম দাবি করার কোন অধিকার নেই মুনাফেক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে মুসলিম পরিচয় দেওয়ার জন্যই মসজিদে নবীতে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের ইমামতিতে সে নিয়মিত সালাত আদায় করত মুসলিম পরিচয় দেওয়ার জন্যই শুধুমাত্র সালাত আদায় না করলে কাউকে মুসলমানই মনে করা হতো না এইভাবে সকলগুলো ফরজ এবাদতের অবস্থা এই দেশে এমন যেই ফরজ এবাদত গুলোকে অপচয় করা হচ্ছে কোরআন মজিদে যে সকল আমলকে ফরজ করে দেওয়া হয়েছে সেইগুলো মানুষ পালন করছে না মুসলিম দাবি করছে আর যে সকল কাজকে আল্লাহ হারাম করে দিয়েছেন এই কোরআন মজিদে সেইগুলোর কোন কোন হারাম কাজকে এই মুসলমানদের দেশে ফরজ করা হয়েছে কোনটাকে হালাল করা হয়েছে এটা ব্যাখ্যা করে বলা লাগবে সুদ এদেশে ফরজ করা হয়নি আল্লাহ সুদটাকে হারাম করে দেননি বাইয়া রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করে দিয়েছেন এই সুদ এদেশে রাষ্ট্রীয়ভাবে ফরজ করা হয়েছে এদেশের অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে সুদের উপর ভিত্তি করে পরিচালিত এদেশের কোন প্রকারের লেনদেন সুদ মুক্ত নয় কারণ এটাকে ফরজ করেছে এই জন্য আল্লাহ হারাম করেছেন মদ সকল প্রকারের নেশা রাষ্ট্রীয়ভাবে এই নেশাগুলোকে হালাল করে দেওয়া হয়েছে সরকারের লাইসেন্স দিয়ে মদের দোকানগুলো পরিচালনা করা হয় সরকার লাইসেন্স দেয় মদের ব্যবসার জন্য আর সেই মদের দোকান থেকে সরকার ট্যাক্স আদায় করে আল্লাহ বেবিচার হারাম করেছেন জেনা হারাম করেছেন রাষ্ট্রীয়ভাবে এই জেনাকে হালাল করা হয়েছে আইন করে হালাল করা হয়েছে যদি কোনো মেয়ে তার জেনার মাধ্যমে জীবিকা নির্বাহ করতে চায় তাহলে রাষ্ট্রের আইন হল তার বয়স কমপক্ষে আঠারো হতে হবে আঠারো বছর বয়স হলে ডাক্তারের কাছে যাবে ডাক্তার তার শরীর পরীক্ষা করে সার্টিফিকেট দিবে যে সে সুস্থ এখন সে বেবিচার করার উপযুক্ত তার এমন কোন যৌন রোগ নাই যার দ্বারা তার সাথে মিলিত হলে অন্য কেউ আক্রান্ত হতে পারে এমন কোন রোগ নাই দৈহিকভাবে সে সুস্থ ডাক্তারি সার্টিফিকেট দেবে তার বয়স আঠারো শারীরিকভাবে সুস্থ এই সার্টিফিকেট নিয়ে সে যাবে ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত দিবে যখন সার্টিফিকেট দেখবে ম্যাজিস্ট্রেট তখন আইন অনুযায়ী তাকে লাইসেন্স দিতে বাধ্য সে তাকে লাইসেন্স দিবে তার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সে কত নাম্বার সরকারি রেজিস্ট্রিকৃত ব্যবসা এটা এই নাম্বারিং করা থাকবে এরপর সে ব্যবিচার করলে কেউ বাধা দিতে পারবে না তবে ম্যাজিস্ট্রেট একটা শর্ত লাগিয়ে দেয় যে প্রকাশ্য ব্যবিচার করতে পারবে না যেই কারণে রাস্তাঘাটে প্রকাশ্যভাবে করতে পারে না এই সরকার এই জেনা বেবিচার যেটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন ولا تقربوا الزنا انها ফাহিশাতান وساء سبيلا তোমরা জিনার নিকটবর্তী হইবে না কারণ এটা অশ্লীলতা এবং নিকৃষ্টতম পন্থা জেনা করা তো দূরের কথা জেনার পথে মানুষকে উদ্বুদ্ধ করে যত উপায় উপকরণ আছে সবগুলো আল্লাহ এই আয়াতে নিষিদ্ধ করে দিয়েছেন আর রাষ্ট্রীয়ভাবে জেনার সকল উপায় উপকরণকে ব্যাপকভাবে প্রচার প্রচার প্রসার করছে মানুষকে উদ্বুদ্ধ করছে উৎসাহিত করছে ব্যবচারের জন্য সরকারি রেজিস্ট্রিকৃত বেশা এদেশে কতজন যখন আমাকে রিমান্ডে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মুজাহিদ সাহেবের সামনাসামনি করেছিল তখন ওনাকে আমি বলেছিলাম যে আপনি একটা ইসলামী দলের নেতা হিসেবে এমন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন যেই মন্ত্রণালয়ের অধীনে দেশের ব্যবসাগানাগুলো পরিচালিত আপনি সংসদে একটা বিল আনলেন না কেন এই পতিতাবৃত্তি ব্যবসাবৃত্তি বন্ধ করার জন্য আপনি বিল আনার পর যদি পাশ নাও হয় অন্তত আপনি বলতে পারতেন যে আমি এর বিপক্ষে একটা বিল এনেছিলাম তখন তিনি বললেন যে আমি যদি এখানে বিল আনতাম আর যদি ফাঁস না হতো তাহলে দুনিয়ার মধ্যে প্রমাণিত হয়ে যেত বাংলাদেশের মতো একটা মুসলিম দেশে ব্যবসাবৃত্তি বন্ধ করা গেল না আমি বললাম এটা তো সবচেয়ে উত্তম কথা এটা প্রমাণিত হওয়াটাই দরকার ছিল বাংলাদেশ যে মুসলিম নামে একটি দেশ আছে প্রকৃতপক্ষে আপনাদের মতো মুসলিম নামদারি কিছু লোক যারা ব্যবসা ফেনার সর্দারির দায়িত্ব পালন করেন এটা দুনিয়ার মানুষ এটা জানতে পারত আপনি ব্যবসা ফেনার সর্দারের দায়িত্ব নিলেন কেন তখন তিনি বললেন আমি যদি এটা বন্ধ করে দিতাম তাহলে এরা কোথায় যাবে তিনি তখন সংখ্যা প্রকাশ করলেন সরকারি রেজিস্ট্রিকৃত ব্যবসার সংখ্যা এদেশে দুই লক্ষ তিনি বললেন এই দুই লক্ষ মহিলা কোথায় যাবে এই জন্য আমি তাদের পুনর্বাসনের চিন্তা করছিলাম জিজ্ঞাসা করছেন কি পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছিলেন তিনি বললেন আমি কিছু শেল্টার হাউসের পরিকল্পনা নিয়েছিলাম আমি সাথে সাথে বললাম যে আপনি নতুন নতুন ব্যবসাখানা চালু করতে চেয়েছিলেন এরা মানুষ এদের প্রয়োজন আছে এরা কোনো জড় জীব নয় জড় পদার্থ নয় এরা মানুষ এদের পুনর্বাসনের ব্যবস্থা আপনি করতেছিলেন নতুন নতুন শাখানার মাধ্যমে সাথে সাথে যারা জিজ্ঞাসাবাদ করছিল ওনাকে মিথ্যা প্রতিপন্ন করে বলল যে মুজাহিদ সাহেব আপনার মন্ত্রণালয়ের কোন ডকুমেন্ট তো এই ধরনের আমরা পেলাম না তখন উনি মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেলেন আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কিভাবে এটা পুনর্বাসন করবেন এটা বন্ধ করবেন কিভাবে আমি বলেছিলাম যে এটা তথ্যদিক সহজ আমরা প্রথম এই মেয়েদের মেয়েদেরকে আমরা দাওয়া দিব ইসলামের দাওয়াত দিব এবং এটা যে মহাপাপ এটার পরিণাম যে ভয়াবহ এই বিষয়গুলো তাকে আমরা সতর্ক করব তারা যদি আল্লাহর আজাবের ভয় করে তারা এই দাওয়াত গ্রহণ করে এবং ব্যবসা ছেড়ে দেয় তখন তারা তবা করবে অতীত জীবনের পাপের জন্য তবা করবে আর তবা করার পর এরা পবিত্র হয়ে যাবে তখন এই পনেরো কোটি লোকের দেশে দুই লক্ষ মহিলা পুনর্বাসন কোনো সমস্যা নয় দুই লক্ষ মহিলাকে বিয়ে দিতে হবে এদেরকে বিয়ে দিয়ে পুনর্বাসিত করা হবে এদের একটা সুন্দর জীবন সংসার দেওয়া হবে আর আপনি যেহেতু সমাজ কল্যাণ মন্ত্রী তাদের সরকারের দায়িত্ব নিয়েছেন আপনি একটা বেশ্যা মেয়েকে প্রথম বিয়ে করবেন তখন তিনি চুপ হয়ে গিয়েছিলেন আর কথা বলেননি এই দেশে ওই সময় জানতে পারলাম যে সরকারি রেজিস্ট্রিকৃত বেশ্যার সংখ্যা দুই লক্ষ মন্ত্রী বলেছেন আর রেজিস্ট্রিকৃত ছাড়া তো কত আরো লক্ষ লক্ষ এর হিসাব নেই তাহলে আল্লাহ হারাম করেছেন যে বেবিচার সেই বেবিচারকে এই দেশে রাষ্ট্রীয়ভাবে আইন করে এটাকে হালাল করা হয়েছে এখন প্রত্যেকটি হারামের বিষয় একই রকম যদি আলোচনা করি এই দেশে কোন কোন আল্লাহর হারামকৃত কাজকে হালাল করা হয়েছে বা ফরজ করা হয়েছে তাহলে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে এখন যেই কথাটুকুই আমি উল্লেখ করলাম যদি কেউ আল্লাহর হালাল করা কোনো কাজকে হারাম করে নেয় অথবা কোন হারাম কাজকে হালাল করে নেয় সে কাফের এর ব্যাপারে কারো কোন একটা নাই মতভেদ নাই সমগ্র উন্মতের এটা ইজমা এখানে ঐক্যমত্য পোষণ করেছেন যারা আল্লাহ যা হালাল হালাল করেছেন এটাকে হারাম মনে করে আর আল্লাহ যা হারাম করেছেন তাকে হালাল মনে করে সে কাফের তার মুসলিম দাবি করার কোন অধিকার নেই তাহলে এদেশে আল্লাহর হালাল করা কাজগুলোকে হারাম করে দেওয়া হয়েছে আল্লাহর ফরজ করা কাজগুলোকে কোনটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কোনটাকে নফল করে দেওয়া হয়েছে আর আল্লাহর হারাম করা কাজকে এই দেশে ফরজ করে দেওয়া হয়েছে অথবা হালাল করে দেওয়া হয়েছে যারা করেছে এরা সন্দেহাতীতভাবে কাফের আর এই সকল কাজের যারা পৃষ্ঠপোষকতা করে লালন পালন করে এরা সকলেই কাফের এদের বিরুদ্ধেই ইমানদারদেরকে যুদ্ধ করা ফরজ করে দিয়েছেন আল্লাহ এরাই হল নিকটবর্তী কুফার আল্লাহ সুবাহ এই কথাটাই বলছেন যে এই জন্য তাদের সকল আমলকে বরবাদ করে দিয়েছেন কেন যে এই কারণে যে আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহ নাজিল করা বিধানকে তারা অপছন্দ করে বিআনাহুম কারিহু মা আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহ নাজিল করা বিধান বিধানকে তারা অপছন্দ করে আমরা একে সহজে এখন জানি কারা অপছন্দ করে মুসলিম নামদারি লোকদের সামনে এখন এক হাজার লোক হাজির করে জিজ্ঞাসা করেন দেখবেন নয় নয়শইও এটা অপছন্দ করবে বলবে ইসলামের বিধান এখন তো মানা সম্ভব না পরিষ্কার বলে দেবে এরপর দাবি করে মুসলিম এই কথা বলার সাথে সাথে এদেরকে হত্যা করা ফরজ কারণ এটা তারা আল্লাহর নাজিল করা বিধানকে অপছন্দ করার কারণে এরা কাফির হয়ে গেছে আর যেহেতু অপছন্দ করেছে এই জন্য আল্লাহ তাদের সকল নেক আমলকে বরবাদ করে দিয়েছেন তাদের নামাজ রোজা হজ জাকাত সহ যত ভালো এবাদতি করে কোনো কিছুরই বদলা তারা পাবে না আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন মজিদ সহিভাবে বুঝতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি আমিন কোন প্রশ্ন আপনি বললেন যে কারো স্বামী যদি মারা যায় স্ত্রী লোক যদি থাকে যদি তার জন্য অপত করা যদি সহাবি হয় তাহলে সাহাবাদের থেকে আমরা দৃষ্টান্ত হয় না তো এটা প্রশ্ন থেকে একটা হাজি আছে যেটা প্রশ্ন বলছেন যে কোন মহিলার যদি স্বামী মারা যায় তার যদি সন্তান থাকে সে যদি তার করে এবং তার সন্তানদেরকে ভালোভাবে লালন পালন করে তাহলে সে বলতে যে আমি বলতে বলে আমি আর মহিলা একসাথে পাশাপাশি তাহলে এই হাদিসটা রাসুল্লাহ এই হাদিসটির হল যে এমন অবস্থা যে মহিলার বিয়ের এমন নিরাপদ কোনো জায়গা নাই এমন কোনো পুরুষ নাই সেই অবস্থায় মহিলা কি করবে সেই অবস্থায় এই মহিলা তার সন্তানাদির লালন পালন করবে আর আল্লাহর এবাদতে নিজেকে মগ্ন রাখবে এটা হল তার সবচেয়ে বড় এবাদত কিন্তু যদি তার এমন নিরাপদ সুযোগ থাকে সেই সময়ের জন্য এটা নয় এটা হলো হতে পারে এমন যে একজন ইমানদার মহিলা এমন এক জায়গায় তার মতো এমন দিনদার নেককার কোন পুরুষ পাচ্ছে না সে হয়তো কোনো মুশ্রিক অথবা এই ধরনের কোনো পাপাচারী লোক তার দিনের পথে সহায়ক নয় এমন কোন পুরুষ নাই পাচ্ছে না তখন সে কি করবে তখন সবর এখতিয়ার করবে এবং সন্তানাদিকদেরকে লালন পালন করে দিনের পথে শিক্ষা দেবে আর আমলের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবে সেই মহিলার এবাদত হল সবচেয়ে উত্তম আবাদত এই সময় তার এটাই কোন প্রশ্ন কবরের আজাব নয় এটা হলো কবরের চাপ চাপ সকল মুমিনকে কবরে রাখার পরেই দুই দিকের মাটি তাকে একটা চাপ দিবে এই চাপ সকল মুমিনই মানে এটা পাবে কিন্তু শহীদগণ এগুলা থেকে মুক্ত শুধুমাত্র শহীদগণ এই সকল কষ্ট থেকে মুক্ত এই জন্য শাহাদতের মর্যাদা শহীদের মরণের এই মর্যাদা এটা যে মুমিনদের জন্য কত সৌভাগ্যের তার সামনের সকল বিপদ সব শেষ হয়ে যায় কিন্তু শহীদ ছাড়া আর কোন মুমিন এই সকল বিপদ থেকে একেবারে মুক্ত এটা বলা যাবে না মুমিনগণ কবরের এই চাপ কবরের আজাব এ সবগুলো বুক করতে পারেন দুনিয়ার গুনার কারণে হাসরের ময়দানে কেয়ামতের বিভীষিকা হাসরের ময়দানের কষ্ট এই সবগুলো মুমিনগণ বুক করতে পারেন গুনার কারণে কিন্তু শহীদগণ এগুলা থেকে মুক্ত থাকবেন কারণ একটু আগে তো আমি বললাম যে ছয়টি নিয়ামত তাদের শহীদের রক্তের প্রথম বিন্দু মাটিতে পড়ার সাথে সাথে এই ছয়টা নিয়ামত লাভ করে আর কোন প্রশ্ন প্রত্যেকটা কথা শুনি এবং যেটা বলি সেটা রেফারেন্স স্বামী মারা গেলে স্ত্রীটাকে গোসল করবে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল করবে ডিফারেন্স ও আচ্ছা। এটা দেখেন আপনি আল বেদায়া ওয়ান নিহায়া সহি বর্ণনা সহকারে ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহায়ের মধ্যে এই উভয় ঘটনাটা নিয়ে আসবেন আর কোন প্রশ্ন নাই সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক